तमादिदेवं पुरुषो पुराणं तमालवर्णं संसार अपार संसारसमुद्रसेतुं भजामहे भगवतो स्वरूपं तमादिदेवं पुरुषो कमालवर्णं सुहितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भगवतो स्वरूपम् শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন ভগবান সরাসরি এই অপ্রাকৃত জগৎ থেকে ভগবান সরাসরি এই সমস্ত জগতে বদ্ধজীবগুলোকে সরাসরি কৃপা করেন না ভগবান তৎপ্রকাশ তৎশক্তি ইত্যাদির মাধ্যমে এই জগতে তার কৃপা বিতরণের ব্যবস্থা রেখেছেন এই জগতে কৃপা বিতরণ করবার জন্য তৎশক্তি তৎপ্রকাশ ইত্যাদি দ্বারা তিনি কৃপা বিতরণ করেন ভক্তগণের দ্বারা বিতরণ করেন ভগবান নিত্যানন্দ রূপে অন্যরকম রূপে আসেন প্রথম প্রকাশ আবার অন্য অন্য রূপে আসে যেমন শক্তাবেশ অবতার শক্তির প্রকাশ ভক্তির অবতার ভক্তির আবেশ নারদজি এইভাবে এই জগতে তিনি তৎশক্তি তৎপ্রকাশ ইত্যাদির মাধ্যমে এই জগতে কৃপা বিতরণ করেন ভগবানের কৃপা কেউ সোজাসুজি ওপর থেকে পেতে পারে না হয় না এইটি নিয়ম শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের তৃতীয় স্কন্ধে কপিলজি মহারাজ তত্ত্বগ্রাম উপদেশ করবার জন্য অবতীর্ণ হয়েছেন জগতে সাংখ্যযোগের কর্তা প্রবক্তা আগে আমি আলোচনা করেছিলাম যে দুরকম কপিলের নাম পাওয়া যায় কপিলদের এক হচ্ছেন তেতা যুগের অগ্নিবংশীয় কপিল তেতা যুগের অগ্নিবংশীয় কপিল তিনি নিরীশ্বরবাদ তিনি ভক্তি মানেন না আর যাকে আমরা এখন পেয়েছি তিনি হলেন ভগবান কপিল দেব তিনি সাংখ্য তত্ত্বজ্ঞানের উপদেষ্টা ভক্তি বিষয়ক যে সমস্ত তত্ত্ব আছে সেসবগুলো তিনি বলছেন আমরা বুদ্ধ অবতার সম্বন্ধেও জানি বুদ্ধ অবতার দুরকম পাওয়া যায় এক হচ্ছে কপিলাবস্তুর নেপালের কপিলাবস্তুর বুদ্ধ আর হচ্ছে কিকট দেশে জন্মগ্রহণ করেছেন তিনি আলাদা যিনি ভাগবতে আছেন ভাগবতে বিশুদ্ধ বর্ণনা আছে জগতের লোক যেহেতু শুদ্ধ ভক্তির কথা আলোচনা করতে চায় না সামাজিক বিষয়ে তারা চিন্তিত হয়ে পড়ে যার জন্য তারা এইসব সত্যবস্তু থেকে দূরে সরে যায় কিছু করার থাকে না সাংখ্য তত্ত্ববিজ্ঞানের আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলা উচিত যে কথা কালকে কিঞ্চিত আলোচনা করেছিলাম সেটাকে স্মরণ করিয়ে দিয়ে সাংখ্যতত্ত্ব বিজ্ঞানটা কি সে সম্বন্ধে একটু ধারণা দরকার আমাদের আগেই বলা হয়েছিল যে বদ্ধজীব বদ্ধ অবস্থায় যে বস্তুগুলো যে ব্যক্তিগুলো যে পরিস্থিতিগুলোকে অনুকূল মনে করে সেটাকে তারা সুখ মনে করে আর যেটাকে তারা প্রতিকূল মনে করে তাদের শরীরের মনের মানসিকভাবে যে কোনোভাবে পরিস্থিতি তাদের প্রতিকূল মনে করে সেগুলোকে সেই পরিস্থিতিতে তারা দুঃখী বোধ করে বাস্তবিক সুখ এবং দুঃখ বলে ত্রৈকালিক বিচারেতে কোনো বস্তু এই জগতে পাওয়া যায় না যেটাকে আপনারা সুখ এবং দুঃখ বলেন সেটা ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিনটে কাল ভূতকাল ভবিষ্যৎ এবং বর্তমান কাল এই তিনটে কালের প্রেক্ষাপটে এই বস্তুটার কোনো ত্রৈকালিক অস্তিত্ব পাওয়া যায় না এই বস্তুটাকে আগমপাহী বলা হয় অর্থাৎ আসে এবং যায় থাকে না যে হি সংস্পর্শ যা ভোগাহা ভগবান গীতাতে বলছেন ভগবান গীতাতে বলছেন যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজন এবাতে আদ্যান্তবন্তকন্তেয় ন তেষু রমতে বোধাহা যে হি সংস্পর্শজা ভোগাহা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্তকন্তেয় ন তেষু রমতে বুধাহা those who really intelligent intelligent, they go for sensual enjoyment তারা কখনোই ইন্দ্রিয় ঘটিত আনন্দের জন্য ব্যস্ত হন না যারা বাস্তবিক বুদ্ধিমান কারণ সেইটি আলোচনা হচ্ছে কারণ কি কেন ভগবান এই কথা বললেন আমি একটু আগেই বললাম সুখ দুঃখ মান অপমান যেগুলো অনুকূল প্রতিকূল জীব বোধ করে যে ব্যক্তি যে ব্যক্তি অত্যন্ত ঠান্ডাতে কাতর হয়ে পড়ে সেই ব্যক্তির পক্ষে সেটা দুঃখজনক হয়ে পড়ল যে ব্যক্তির পক্ষে ওই ঠান্ডাটা খুব ভালো সে অনুকূল বোধ করল যিনি অনুকূল বোধ করলেন তিনি সুখী হলেন যিনি প্রতিকূল বোধ করলেন তিনি দুঃখী হলেন আপনার গায়ে ময়লা হয়েছে আপনি খুব সুন্দরভাবে উদ্বর্তন অর্থাৎ সাবান ফাবান দিয়ে পরিষ্কার করলেন স্নান করলেন অপূর্ব করে গায়ে পাউডার ফাউডার ছড়ালেন রাস্তার একটা শুকর আছে সেই শুকরটাকে জোর করে ধরে নিয়েছে ভালো করে লাক্স ইন্টারন্যাশনাল দিয়ে স্নান করানো হলো তাকে গিয়ে ভালো ঘরে রাখা হলো সে থাকবে না সে ছুটে গিয়ে নর্দমায় যাবে যেখানে বিষ্ঠা আছে সেখানে তাহলে আপনারা বিচার করে দেখুন এটা সত্যি কি মিথ্যা যে যে পরিস্থিতিতে অনুকূল বোধ করে সেটাকে সুখী মনে করে যে যে পরিস্থিতিতে ওটাকে প্রতিকূল উঠতে সেটা দুঃখী মনে করে তাহলে সিদ্ধান্ত এই দাঁড়ালো সুখ বা দুঃখ বলে যে জগতে আপনার যে ডেফিনেশান আপনার কাছে আছে তার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই তার বাস্তবে কোনো অস্তিত্ব নাই এটা আসে এবং যায় গীতাতে ভগবান বলছে আগম পাহিন আজকে ঠান্ডা আছে কালকে গরম পড়ে গেল পরশু দিন আবার ঠান্ডা পড়ল কখনো খুব সুখে ঐশ্বর্যে বিরাজমান আছেন বৈভবের সঙ্গে পরশু দিন দেখা গেল ভিকারি হয়ে গেল হচ্ছে না আজকে খুব কামিনী কাঞ্চন সব ভোগ করছে কালকে গুলি খেয়ে মরে গেল বলল কি না কাজে এগুলো নিয়ে বাস্তবিক যারা তত্ত্ববিজ্ঞান চিন্তা করেন তত্ত্বজ্ঞানী তারা এইসব নিয়ে কখনো চিন্তা করেন না যে বস্তু তার ত্রৈকালিক ব্যাকগ্রাউন্ডে তিন কালের ভিত্তিতে যার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাকে বাস্তবতা বলে আমরা স্বীকার করছি না তবে হ্যাঁ ক্ষণিক আছে নেই এই এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাটা গীতার প্রারম্ভে কেন গীতা শ্রীমৎ ভাগবত গীতাজির উপদেশ যেটাকে আমরা খুব আদরের সঙ্গে গ্রহণ করি সেটাকে গৌরীয় সিদ্ধান্ত অনুযায়ী শ্রীমৎ ভাগবত গীতা যে সমস্ত তত্ত্ব বিজ্ঞান উপদেশ করেছেন সেটাকে দার্শনিকরা বলেছেন শাস্ত্রবিদরা বলেছেন সাধুগুরু বৈষ্ণবরা বলেছেন ইটস অ্যান এভারগ্রিন সায়েন্স যতদিন পৃথিবী থাকবে পৃথিবী ধ্বংস হয়ে গেল নিত্য জগতে এটা থাকবে এটা কোনো দিন পুরানো হবে না কেউ বলতে পারবে না আজকে এটা অবসোলেট এটা হয় না এটা চির নতুন বিজ্ঞান একটা সবুজ চিরকাল থাকবে সেই ধরনের গীতার উপদেশ যে জীবনে লাভ করবে যে জীবনে গ্রহণ করবে নিজের জীবনে আচরণ করবে সে এই গীতার উপদেশ প্রাপ্ত হয়ে এই জগৎ থেকে চলে যেতে পারবে গীতাই যথেষ্ট গীতাকে উপনিষদ বলা হয়েছে কারণ কি গীতাকে উপনিষদ বলা হয়েছে কারণ এটা ব্রহ্মবিদ্যাও বলা হয়েছে ব্রহ্মবিদ্যায়াম গীতা উপনিষৎসু ইত্যাদি কথা বলা হয়েছে উপনিষদ কথাটার মানে হলো যার আশ্রয় নিলে পরে আমি ভগবানের কাছাকাছি থাকতে পারি উপনিষদ ইতি উপনিষদ কাছে বসিয়ে দেবে ভগবানের কাছাকাছি করে দেবে উপনিষদ বলে উপ মানে সমীপে নিষদ মানে বসতি যিনি করবেন বসিয়ে দেবেন স্থাপন করিয়ে দেবেন উপনিষদ গীতাকে উপনিষদ বলা হয় ভগবানের কাছাকাছি চলে যাব ভগবানের সিদ্ধান্তের সঙ্গে থাকা মানে হলো ভগবানের বিচার ভগবানের সিদ্ধান্ত ভগবানের সব কিছু আচরণ এগুলোর সঙ্গে থাকা মানে হল ভগবানের সঙ্গে থাকা কেউ যদি মনে করেন আমার সঙ্গে থাকেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কেউ যদি থাকেন মনে করেন গুরুদেবের সঙ্গে তাহলে গুরুদেবের সিদ্ধান্ত গুরুদেবের আচরণ গুরুদেবের বৈশিষ্ট্য স্পেশালিটি যিনি নিজের জীবনে গ্রহণ করে জীবনযাপন করছেন তাকেই বলা হয় গুরুদেবের সমীপে তিনি বাস করছেন গুরুদেবের সঙ্গে গুরুদেবের গায়ে গায়ে লাগিয়ে থাকলে গুরুদেবের সঙ্গে থাকা হয় না গুরুদেবের আজ্ঞা পালনের জন্য বহু দূরে থাকলেও সেটাকে গুরুদেবের সঙ্গেই থাকা বলা এসব কথা যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখ জনয়বতী এই কথা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম ভগবান বলছেন যেগুলো সংস্পর্শ যা ভোগাহা মানে ট্যাঞ্জেবল সুখ যেটাকে স্পর্শ গঠিত যেসব সুখগুলো সেই সব সুখগুলো ভগবান বলছে যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনক এগতে সেগুলো দ্বারা সেই সব সুখগুলোকে প্রাপ্ত হতে গেলে আজ না হলেও কালকে তারা দুঃখেতে ডুবে যাবেন সংস্পর্শ যা ভোগা অর্থাৎ ট্যাঞ্জেবল ফ্যাসিলিটি ট্যাঞ্জেবল সুখ যেগুলো আছে জড়জগতের থেকে আমরা সেই সুখগুলোকে পেতে পারি সেইগুলোর দ্বারা আমরা দুঃখী হয়ে পড়ব কালকেও আলোচনা করা হয়েছে ইন্দ্রিয় গ্রাম এসব নেবে নিয়ে লাস্টে তোমাকে কাপড় চোপড় খুলে ল্যাংটো করে ফেলে দেবে বিক্রি করে দেবে দেহ ছাড়ার আগে তুমি নিঃস্ব কিচ্ছু নেই কী নিয়ে যাবে পরজগতে কোনো প্রপার্টি নেই এই জন্য যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আর এটা ভগবান বলছেন আদ্যন্তবন্ত আদি আদ্যন্তবন্ত মানে হলো আদি এবং অন্ত যুক্ত অর্থাৎ এটা শুরু আছে শেষ আছে যে সুখটাকে তুমি সুখ বলে মনে করছো সেটা শুরু হলো এই একটি পরে শেষ হয়ে যাবে খুব সুখ অনুভব করলো ছেলেটা বিরাট স্টার নিয়ে পাস করেছে খুব আনন্দ ঘরেতে মিষ্টির একেবারে ছড়াছড়ি সমস্ত আত্মীয় পরিজন আসছে ছেলেটা বলল আমাকে বাবাকে বলল তোমার স্কুটারটা একটু দাও আমি একটু বন্ধুর বাড়ি যাবো বাবা বললো না তুই ভালো চালাতে পারিস না দেবো না মা এবার আনন্দিত বললো তোমার বেশি বাড়াবাড়ি দাও না একটু কি ক্ষতি হয়েছে বলে দিলে মা এদের সবসময় এইরকম সে স্কুটারটা নিয়ে গেল চৌরাস্তার মোড়ে যেতেই এক লরি এসে চাপা দিয়ে শেষ করে একটু আগে আনন্দের জোয়ার আর দশ পনেরো মিনিট আধ ঘন্টা পরেই এবার দুঃখের জোয়ার এই হচ্ছে আপনাদের জগৎ এই জগৎ থেকে যে কিছু প্রাপ্তির আশা করবে সে ধোকা খেয়ে যাবে এই জগতে প্রাপ্তির কোনো কিছুই নাই এই জগতের সঙ্গে আমাদের লেনা দেনা নাই আজকে যে সং যে সাংখ্যতত্ত্বের বিজ্ঞান আমি আলোচনা করতে বসেছি খুব ভালো করে গভীর চিন্তা করে এগুলো আপনারা জীবনে গ্রহণ করবেন যেটাকে আমি এতদিন ধরে আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আত্ম এবং অনাত্ম আমি এতদিন ধরে যারা গৌরীয় মঠের বাস্তবিক আশ্রয় গ্রহণ করেছেন তারা এসব বুঝবেন আত্মবস্তু এবং অনাত্মবস্তুর পার্থক্য না বোঝা পর্যন্ত লোকে কনফিউশনে পড়ে যাবে কোনটা আত্মবস্তু কোনটা অনাত্মবস্তু এর জন্যই এর যদি কোনো রকম কোনো ধারণা না থাকে তাহলে আত্মবস্তুকে অনাত্মবস্তুও ভুল করবে আর অনাত্মবস্তুকে আত্মবস্তু বলে গুণ করবে বড় দুঃখের কথা সমাজে এখন অত্যন্ত নিম্নগতি দেখা যাচ্ছে এত নিকৃষ্ট প্রবৃত্তি মানুষের মানসিক যে সাধুসঙ্গ করতেও যেতে দেবে না সেখানেও নিষেধাজ্ঞা জারি হচ্ছে আমি তো ভাবি অধঃপতনের আর কোনো কিছু বাকি আছে কি না অধঃপতনের আর কোনো কিছু বাকি আমার মনে হয় নাই সাধু কথা হরিকথা শুনবার যদি কেউ বাধাপ্রাপ্ত হয় যিনি বাধা দেবেন তার তো স্বাস্থ্য বলছে অবশ্যই তার নরগতি তাদের আর কেউ ঠেকাতে পারবে না তাদের জীবনকালে প্রত্যক্ষ দেখতে পান কী কী অধগতি হচ্ছে তারা কি কি অধপতনে চলে যাচ্ছেন আস্তে আস্তে এগুলো চেতনার অভাব স্বতন্ত্র জীবন যে যার মতো জীবনযাপন করবেন কিছু করার নেই আমি শেষের দিনে যাওয়ার আগে কিছু কথা বলে যাব এই সম্বন্ধে আমার কোনো ব্যাপারেই কোনো দুঃখ নাই আমার কোনো ব্যাপারেই কোনো শোক বা দুঃখ কেন প্রাপ্তি কিছু নাই তো দুঃখের কি আছে এখানে আমার আমার আলোচনা করার আমি কলে যাব এখানে যদি ভক্তগণকে না আসতে দেওয়া হয় ভালোই হবে আপত্তি কিছু নেই এতে আমার কোনো অসুবিধা নেই আত্মবস্তু এবং অনাত্মবস্তুর আলোচনা প্রসঙ্গে যদি আমি কনফিউজড হয়ে যাই সেক্ষেত্রে আত্মবস্তুটাকে অনাত্মবস্তু বলে ত্যাগ করবো আর অনাত্মবস্তুকে আত্মবস্তু বলে গ্রহণ করব তখনই আমার জীবনের বিপর্যয় অর্থাৎ বিপদ উপস্থিত হবে সবচেয়ে বড় কথা হলো আমি যে বিগত দিনগুলোতে আলোচনা করেছিলাম এর মূল জিস্ট হলো এটা অনুভবের বিষয় ছিল যে ভেতরে যে আত্মা পরমাত্মা বসে রয়েছেন পরমাত্মা নির্বিকারভাবে সর্বদাই জীবাত্মাকে লক্ষ্য করছেন সে কি করছে কোনো ব্যক্তি কোনো কাজকে লুকিয়ে করতে পারে না চার দেওয়ালের মাঝখানে গোপনে যদি কোনো নোংরা কাজ করে তথাপি সেই কর্ম ভগবান দেখে ফেলেন দিক দেবতাগণ অগ্নি সূর্য শঙ্খ এরা সব জানতে পারে সবাই জানতে পারে লোকানোর কোনো প্রশ্ন নেই এখানে বলা হয়েছিল আত্মা যখন শুদ্ধ অবস্থায় উপনীত হয় আত্মা যখন ভজন করতে করতে সাধুর উপদেশ প্রাপ্ত হয়ে যখন ধীরে ধীরে এরকম একটা অবস্থায় উন্নীত হয় একটা অবস্থায় উন্নীত হয় তখন সে উপলব্ধি করে জগতের কোনো রজতম শতগুণ তার কোনো প্রভাবই সে আত্মার উপর পড়তে পারে না যখন ভজন করতে করতে তত্ত্ব অনুভব করে এক জীবাত্মা সেই অবস্থায় উন্নত হয় যে তখন তার এই অন্তঃকরণের মধ্যে বাহির জগতে বহির জগতে শতরজ তমগুণের প্রভাবে যে যে ঘটনা বা যে যে বিষয়ে দেখা যাচ্ছে সেগুলো কোনো রিয়াকশান সেই শুদ্ধ আত্মার হৃদয়তে প্রতিফলিত হবে না বোঝা গেল এই অবস্থাটাকে প্রাপ্তি করবার জন্যই সাংখ্যজ্ঞানের উপদেশ সাংখ্য তত্ত্ববিজ্ঞানের উপদেশের কি কারণ বলছে এইটি হচ্ছে কারণ তোমাকে টোটাল এই জড়জগতের বিষয় থেকে সম্পূর্ণ আলাদা করে তোমাকে উপলব্ধি করিয়ে দেওয়া তোমাকে সম্পূর্ণ আলাদা করে উপলব্ধি করিয়ে দেয়া তুমি এই জড়জগতের কোনো বিষয় নয় জড়জগতে যা যা ঘটছে ভগবত ইচ্ছায় হতে দাও তুমি এর থেকে একটা স্বতন্ত্র তত্ত্ব তুমি কেন নিজেকে কনফিউশনে ফেলে দিয়েছ তুমি কেন নিজেকে এই জড় বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে ফেলে নিজেকে সুখ এবং দুঃখের একটা অংশীদার ভেবে নিয়েছ কোনো জীবাত্মাকে এই ব্যাপারটা টোটালি অনুভব করিয়ে দেওয়ার জন্য এই সংখ্যাতত্ত্ব বিজ্ঞানের উৎপত্তি বোঝা গেল সাংখ্যতত্ত্ব বিজ্ঞানের টার্গেটটা কি এটা বলে দিলাম সাংখ্য সাংখ্যতত্ত্ব বিজ্ঞান উপদেশ করতে গিয়ে কপিলজি মহারাজ যেসব কথা বলেছেন সেগুলো আমি সৃষ্টির রহস্য বা অন্যান্য ব্যাপার বলতে গিয়ে অনেক সময় এগুলো উচ্চারণ আমি করেছিলাম সাংখ্যযোগের বক্তব্য হল আমি আলোচনা করেছিলাম এ অপ্রাকৃত চিন্ময় জগৎ যেটা আছে সেই জগতে যেটাকে আপনারা মায়া বলেন সেটাকে বলে স্বরূপ ভগবানের স্বরূপ শক্তি অন্তরঙ্গা মায়া সেটা বহিরঙ্গ মায়া নয় সেটাকে যোগমায়া বলা হয় আর এই জগতে যে জীব এই জগতে যে এতগুলো জীব দেখা যাচ্ছে এই যে জগতে ম্যাটারগুলো দেখা যাচ্ছে এইসব বস্তুগুলো কি এটা সম্বন্ধে আমি আলোচনা অলরেডি চতুর্শ্লোকী ভাগবত করতে গিয়ে বলেছিলাম জীবগুলোকে বলা হয় ততস্থা শক্তি আর ও জগৎ থেকে এই জগতে যে ছায়া পড়েছে ভগবানের মায়া তার বিকার প্রাপ্ত হয়ে এই সমস্ত জড়জগতের ফরমেশন প্রকৃতি এবং প্রধান আমি এই সমস্ত কথা বিভিন্ন সময়েতে উপযুক্ত সভাতে আমি উপযুক্ত আলোচনা ভগবান আমাকে দিয়ে করান নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত গোসাঁই এদের দুজনকে শাস্ত্রে বিভিন্ন জায়গায় অভেদ বলা হয়েছে অভিন্ন কি কারণে বলা হয়েছে বলছেন অদ্বৈত গোসাইয়ের তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়া য স্মৃতি স্মৃতি অদহ তস্যাবতার এব অয়ম অদ্বৈত আচার্য ঈশ্বরাহা কি বলছেন বলছেন মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যশ্রিয়তি অলহা মহাবিষ্ণু জগৎকর্তা সেটা কে মহাবিষ্ণু জগৎকর্তা মহাবিষ্ণু জগৎকর্তা জগৎ উদ্ভূত হয়েছে মায়ায়া যিনি মায়াতে জগৎ সৃষ্টি করেন সেই সম্বন্ধে অনেক গভীর আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে অনুভবে আসা মুশকিল হয়ে যাবে তবুও আমি আলোচনা করি অল্প এরা হচ্ছে যাকে আপনারা কারণ অনবসায়ী বিষ্ণুরূপে জানেন তিনি হচ্ছেন ইক্ষণকর্তা তিনি এরকম দৃষ্টির দ্বারা মায়াদেবীর দিকে তাকাবেন এই দৃষ্টির সঙ্গে সঙ্গে এই দৃষ্টির দ্বারা যত জীবাত্মা যে সব মায়াদেবীর গর্ভে চলে যাবে যেমনভাবে আমাদের জগতে মাতৃগর্ভে সন্তান জন্ম হয় সেই জন্য পরিষ্কার জানানো রয়েছে মহাবিষ্ণু হলেন ইক্ষণকর্তা আর ভগবান গীতাতেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মায়াধাক্ষেণা প্রকৃতি সুয়াতে চরাচরম গীতাতে ভগবান পরিষ্কার জানিয়ে দিলেন মায়াধ মায়াধক প্রকৃতি সুয়াতে চরাচরম আমার অধ্যক্ষতায় আমার অধ্যক্ষতা আমার প্রিন্সিপাল শিপে এই জগৎ প্রকৃতি সুয়াতে চরাচরম চরাচর বিশ্বে যা কিছু জন্ম হচ্ছে দেখতে পাচ্ছ অহম বীজ প্রদে পিতা আমি হচ্ছে বীজ প্রদানকারী পিতা ভগবান নিজে বলছেন এখন আমাদের প্রশ্ন হতে পারে যদি আপনি মায়াকে ছায়া বলছেন এই জগতের মায়াটা ছায়া মায়া ছায়া ও প্রাকৃতিক জগতের যে যোগমায়া তার বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে তাহলে ভগবানের সঙ্গে এই জড়জগতে হেও মায়া ভগবানের সঙ্গে যোগমায়ার কোনোদিন ভেদ থাকে না একই সঙ্গে থাকেন কিন্তু ভগবানের সঙ্গে মহামায়ার কোনো রকম কন্ট্যাক্ট পাওয়া কোয়াইট ইম্পসিবল ভগবানের সঙ্গে মহামায়ার কোনো রকম যোগসাধন হওয়া সম্ভব নয় কেন এ তো হেও এ লজ্জায় পেছনে থাকেন মাথা নিচু করে তাহলে এই মহামায়া যে জড়জগতের মায়া বললেন আমরা আলোচনা করেছিলাম চৈতন্য চরিতামৃততে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার তাহলে এই যে বললেন ভগবান মায়ার সঙ্গে সঙ্গ করেছেন করে বিশ্বচরাচর উৎপন্ন হয়েছে এক্ষুনি তো বললেন আমি বলেছি কিন্তু আপনারা বুঝতে ভুল করেছেন কি বলেছি আমি মায়াধাক্ষে না প্রকৃতি সুয়াতে চরাচরণ ভগবান বলেছেন কিন্তু ভগবানকে জড়জগতের মানুষের মতো সঙ্গ করতে হয় না ইক্ষণ কর্তা অর্থাৎ এরম তাকিয়েছেন কালীকে মহাবিষ্ণু কেবল তাকিয়েছেন তাকাবার সঙ্গে সঙ্গে মহাবিষ্ণু ওই সমস্ত প্রকৃতির গর্ব সঞ্চার হয়েছে আর যাকে সদাশিব বলা হয় যিনি অদ্বৈত গোসাইয়ের কথা বলা হলো তিনি হচ্ছেন প্রধান প্রধান মানে হচ্ছে ম্যাটার এ প্রকৃতিতে যে প্রকৃতি হচ্ছে অব্যক্ত কিন্তু ব্যক্তরূপে যে বস্তুগুলো দেখতে পাচ্ছি সেগুলো করে প্রধান এগুলো ম্যাটার এখন অনেকে বলবে এই ম্যাটারগুলো যখন পুরো একবারে সৃষ্টি থাকে না কোথায় যায় এসব কথার উত্তর আমি দিয়েছিলাম নিঃশ্বাসের সঙ্গে সব চলে যায় সমস্ত সৃষ্টিটাকে এক্সপ্যানশন ভাবলে এটা যে স্কুইজ করা হয় ঘনীভূত করা হয় ধীরে ধীরে এটা বিন্দুতে চলে আসবে এটা কল্পনাই করা যায় এটা কোনো বৈজ্ঞানিকের থিওরিটিক্যালি অনুভব করতে পারে প্র্যাকটিক্যালি অনুভব করতে পারবে না একমাত্র সাধু ছাড়া এটা অনুভব করতে পারে না ভগবানের ইচ্ছায় কেন জানি না এটা আইনস্টাইনের অনুভব হয়েছিল আইনস্টাইন বলছেন আমার মনে হচ্ছে এই যত ম্যাটার আছে এই ম্যাটারগুলোকে শক্তিতে কনভার্ট করা যায় কি করে তিনি কার মাথায় ভগবান কি কর এটা ভগবানের এক্সেলেন্সি ভগবান কখন কার মাথায় কি ঢুকিয়ে দেবেন কোনো ঠিক নেই ও বলছে আমার মনে হচ্ছে হান্ড্রেড আমার মনে হচ্ছে যে ম্যাটারগুলো এটাকে কনভার্ট করা যাবে শক্তিতে সত্যিই তাই তিনি খালি বলুন থিওরিটিকে আমি মনে হচ্ছে E is equal to MC square তার আগে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আছে একটা কনস্ট্যান্ট আছে একটা ডাটা সেটা is equal to M C square M মানে হচ্ছে ম্যাস যে বস্তুটাকে আমি এনার্জিতে কনভার্ট করব সেই mass multiplied by the square of the velocity of light লাইটের যে গুণ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল হ্যাঁ এইটাকে স্কোয়ার করে এর সঙ্গে করেছেন কিন্তু প্রমাণ করতে পারেনি তিনি বলছেন আমার মনে হচ্ছে এটা সেটা প্রমাণ প্রমাণ করেছেন আমাদের বাঙালির গর্ব ভারতের গর্ব সত্যেন বোস সত্যেন্দ্র বোস তিনি প্রমাণ করেছেন অঙ্ক করে এক বছর দেড় বছর যাবৎ এই যে ফর্মুলাটা খোলা ছিল পুরো জগতের একটা চ্যালেঞ্জ ছিল জগতের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল how to solve it how to prove it জগতে পৃথিবীর যত সায়েন্টিস্ট আছেন পাগলের মতো চেষ্টা করেছেন কিন্তু কেউ সমাধান করতে পারেন একমাত্র করেছেন আমাদের এই সত্যেন বোস আইনস্টাইন তিনি অঙ্ক করে প্রমাণ করে এটা ঠিক তখন নোবেল প্রাইজ দুজনে একসঙ্গে পেয়েছিলেন আমার বলার বক্তব্য ছিল যে আমাদের এই যে গুপ্ত সম্পত্তি বেদের এই কথাটা আইনস্টাইন কি করে জান যা দেবী সর্বভূতেশু শক্তিরূপেণ সংস্থিতা বেদের গুপ্ত কথা কোথা থেকে এই জানলো সত্যিই তাই সর্বভূতের মধ্যে শক্তিরূপে এটা আইনস্টাইনের মাথায় কী করে এলো আমরা আজকে অবাক হয়ে যাই আর যারা ভজন করতে এসছেন বিভিন্ন বেশ নিয়ে তারা মায়ার বসে ভেসে চলে যাচ্ছেন নানা রকম নোংরা কথা আলোচনা পলিটিক্স রাজনীতি আমার দুঃখের শেষ নাই এখন আমি ভগবানের কাছে বলি ভগবান কবে আমাকে এই জগৎ থেকে নিয়ে যাবে আমি আপনাদের কাছে ক্ষীরপুরি খাওয়ার জন্য আসি নাই মূর্খ জগৎ কিছু বুঝল না কালে এইটি প্রার্থনা করি ভগবানকে কোন সময় তুমি আমাকে জগৎ থেকে নিয়ে যাবে এই জগতে কোনো টেস্ট নেই খালি একটাই আনন্দ হ্যাঁ ভগবানের কথা ভগবানের কথা বলতে হয় ভগবত সম্বন্ধে জগৎ থেকে দেখা ঠিক আছে কিন্তু বাদবাকি যে বিপরীত পরিস্থিতিগুলো দেখি এগুলো যদি সমাধান করতে চাই আমি যেন সমাধান না করতে পারি সেজন্য বাধা দেওয়া হবে আমি সমাধান করতে চাই এবং ভাগবতী মহাপুরাণ সামনে নিয়ে বলছি ভগবানের শক্তিতে আমি সমাধান করতে পারবো অনায়াসে কিন্তু আমাকে সমাধান করতে দেবে না তার পেছনে বাধা সৃষ্টি করবে অবশ্যই এরা টিকতে পারবে না সবই বিনাশপ্রাপ্ত হবে কিছুতেই শুনতে দেবে না হরিকথা হরিকথা আসতে গেলেই তাকে বাধা দেবে ওখানে যেও না আমি অবাক হয়ে যাচ্ছি কি কোথা থেকে এইসব নোংরা বিচার আসে তাদের যাই হোক এখন এটা কথা হলো তাহলে একটা আইনস্টাইন তিনি বিদেশের একটা ব্যক্তি তার হৃদয়তে এই গোপন তত্ত্বটা কি করে উদ্ভাসিত হলো যা দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা সত্যি তাই এটা প্রমাণিত হয়ে গেল হ্যাঁ বস্তুকে এনার্জিতে কনভার্ট করা যায় প্রমাণিত হয়ে গেল one milligram one milligram uranium one milligram uranium এটাকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি এই ম্যাচটাকে কত বছর যাবৎ একটা এনার্জি পেতে পারি সেটা শুনলে পরে লোকে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু লোকের গভীর চিন্তা নাই সবাই ওপরে ওপরে ভাসছে সংসারে যা যা ওপরে ওপরে বিষয়গুলো এগুলো নিয়ে হরিকথা শুনতে আসতে হয় আর যাই কার্তিক মাসে একটু ধর্মকর্ম করি পুরুষোত্তম মাসে শুনেছি শুনলে ভালো হয় কিন্তু আমি ভগবানের কাছে যাব এ বিচারটা কেউ করতে পারে না এমনকি যারা সাধু বেশ গ্রহণ করেছেন তাদেরও আমি বলি তোরা শালগাম ছুঁয়ে বল তোরা শালগাম ছুঁয়ে বল গঙ্গা ছুঁয়ে বল আমাকে ছুঁয়ে বল তোরা ভগবানকে চাস তারা কেউ জোর করে বলতে পারবে না প্রতিজ্ঞা করে বলতে সাহস নেই বলতে পারবেই না কারণ ভগবানকে কেউ চায় না ভগবানকে সামনে রেখে গুরু বৈষ্ণবকে সামনে রেখে আমি কিছু বিষয় প্রাপ্ত হব এর জন্য আমাদের গৌরীমঠ স্থাপন হয় নাই কেউ কাউর ক্ষমতা নেই প্রমাণ করতে পারবে আজ এখানে গৌরীমঠ উপস্থিত হয় নাই কাউর ক্ষমতা নেই যত বড় সাধু এখানে থাকুক সে এসে এখানে প্রমাণ করতে পারবে না যে আমি একটা মার্কেট এরিয়ায় বসে রয়েছি আমি গৌরীয় মঠের ভেতর বসে রয়েছি গৌরীয় মঠের আলোচনা এবং বহুপাত বলেছেন যে গৌরীয় মঠের এক একজন আচরণশীল সাধু they they're all mobile Gaudiya Math তারা যেখানে যান সেখানে গৌরিয়া মঠ আবির্ভাব হয় সেক্ষেত্রে কোথা থেকে বিচার আসে এটা গৌরিয়া মঠ নয় এখানে যেও না এই বিচারগুলো কোথেকে আসে আর কাকে কাকে আটকাবে আমি তো আগেই বলে যখন আলোচনা করা হলো আমি বললাম তোমার গৌরী মঠের ভক্ত তো কেউ এখানে আসতে পারবে না আমি তো ভালো কথা আমি তো নতুন গৌরীও তৈরি করতে চাই তোমরা সেই গৌরী মঠে যারা আছে তারা তোমাদের কাছে যাক যেখানে ওটাও আমার মঠ এটাও আমার মঠ আমি যেখানে থেকে সেটি আমার মঠ আমার তো ভেদবুদ্ধি থাকতে পারে না আমি গৌরী মঠে যারা অনেক গরিগত তারা তোমাদের কাছে শুনুক আর যারা শোনেনি মার্কেট এরিয়া যারা পতিত তারা শুনুক তাতেও তারা ভিতরে ভিতরে ভীত হয়ে গেলেন এটা কি কারণ আমি তো বুঝতে পারছি অন্য অভিনিবেশ ছাড়া কখনো এই ধরনের কুৎসিত প্রবৃত্তি আসতে পারে না যেখানে যেদিন এসছি আমি সেদিন থেকে তার পরের দিন থেকে মৌন তাহলে আমি কার সঙ্গে লাভ লোসকানের হিসাবটা করে নিতে পারবো আমি যেদিন থেকে এসেছি তারপর দিন থেকে মৌন সকাল থেকে তা আমার সঙ্গে কার কন্ট্যাক্ট হতে পারে কি করে আমি বিজনেসটাকে বাড়াতে পারবো কোনো অমানুষ যদি হয় তাহলে তার মাথায় এই বিচারটা আসতে পারে হ্যাঁ তো আসতেই পারে না কোথা থেকে আমি আর যেদিন যাব সেদিন মৌন ভাঙ্গ ট্রেনে উঠে পড়বো তাহলে কার সঙ্গে আমি হিসাব কিতাব করলাম সুবিধের কথা কার সঙ্গে বললাম এতটা অধপতন আমি স্বপ্নে ভাবতে পারি যাই হোক এখানে সাংখ্যতত্ত্বতে আবার ফিরে আসি এইটি সাংখ্যত এটাও সাংখ্যতত্ত্ব যেগুলো বললাম আমি ব্যতিরিকভাবে ওটা সাংখ্যতত্ত্ব কেন জড়জগতের লাভ লোকসানের হিসাব তাদের হৃদয়কে স্পর্শ করছে তারা পতিত হয়ে পড়ছে এই জন্য আপনারা যারা এই সাংখ্যতত্ত্ব শুনবার জন্য ব্যস্ত হয়েছেন তাদের প্রথমেই আমি বিগত দিনগুলোতে আলোচনা প্রসঙ্গে প্রথমে আমার উদ্দেশ্য ছিল প্রথমেই আত্ম এবং অনাত্ম বস্তুর পার্থক্যটাকে উপলব্ধি করো ফার্স্ট অফ অল উপলব্ধি করবার পর তখন জাগতিক কোনো বিষয়গুলো তোমাকে স্পর্শ করবে না এটা কি করে হতে পারে এটাকে বোঝানো প্রথম কথা তাহলে আমরা দেখলাম যেটাকে এই জগৎরূপে পরিণতি লাভ করেছে প্রকৃতি এবং প্রধান এর সমন্বয়েতে জগৎ সৃষ্টি হয়েছে যেটা বলতে গিয়ে আমি এক্ষুনি বললাম যে ভগবান প্রকৃতির গর্ভেতে বীর্য সঞ্চার করেছেন বাট কিন্তু ভগবানের সঙ্গে এই জড় জড়রূপী যে প্রকৃতি যেটা আছেন এই যে এই যে এখানকার প্রকৃতি যেটাকে বলা হয় ছায়াশক্তি ভগবানের তার সঙ্গে প্রত্যক্ষভাবে কোনো সঙ্গ হয় না কেবল ভগবানের রাম তাকান তাকার সঙ্গে তার দৃষ্টি থেকে এই দৃষ্টি যে রশ্মি এর দ্বারা অনন্ত জীব সব কি করেন প্রকৃতির গর্ভে আধা আধান প্রাপ্ত হন সেই জন্যই ভগবানের কথাটা বলছে অহম বীজ প্রদে পিতা আমি বীজ প্রদানকারী পিতা জানো আমাকে এই কারণে বলেছেন আর অন্য অন্য জায়গায় তো আমরা পাচ্ছি ইক্ষণ শক্তির দ্বারা ভগবানকারী তাকানোর দ্বারা প্রকৃতির প্রকৃতির সঙ্গে কোনো বাস্তবিক সঙ্গ তার হয় নাই হওয়া হতে পারে না এখন প্রকৃতির গর্ভসঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে যেসব জীবগুলো যেসব দেহ ধারণ করে করে বেরিয়ে আসছে মাতৃগর্ভ থেকে যেমন বেরোয় আমাদের কিন্তু কেউ আলাদা হওয়া মা রূপে আমরা যাদেরকে পাচ্ছি তারা বাস্তবিক মূলেতে মা হলো কিন্তু এই প্রকৃতি দেবী আমরা মা বলে ভাবি আমি ওর মা আমি ওর মা বাস্তবিক গভীর বিচার করে দেখা যাবে কি মা কিন্তু একজন প্রকৃতি মা যে তার গর্ভ থেকেই কিন্তু আমরা সবাই কিন্তু আসছি বিচারেতে এবং প্রকৃতির যে সমস্ত উপাদানগুলো উপাদানগুলো ক্ষিতি অপতেজ মরুদ্বম আদি যেসব বিষয়গুলো সেগুলো প্রধান বস্তু ম্যাটারগুলো এসছে থেকে এইভাবে যেটা আমি আলোচনা প্রসঙ্গে বললাম অদ্বৈত গোসাইয়ের কথা মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া ইয়া সৃজতি আদাহা তস্যাবতার এব অয়ম আচার্য স্বরাহা তিনি মায়াকে আশ্রয় করে তিনি মহাবিষ্ণু থেকে অভিন্ন হয়েও তিনি সদাশিবের রূপ ধারণ করেছে সদাশিব একাধারে শিবতত্ত্ব একাধারে বিষ্ণু তত্ত্ব এসব এক্সেলেন্ট কথা কে শুনবে আমি জগতে প্রভুপাত বলছেন আমি হিমালয় থেকে সমুদ্রের কন্যাকুমারিকা পর্যন্ত আমি আমার বয়সে এক বিন্দু তিনি বিশ্রাম করেন না খালি চেষ্টা করেছেন কত জীবকে আমি বাঁচাতে পারব পৌপাত সেই সময় দুঃখের সঙ্গে বলেছেন এত ছুটলাম হিমালয় থেকে আরম্ভ করে একবারে কন্যাকুমারিকা একটা লোক পেলাম না যে সে রসময় ভাগবতের আস্বাদন করতে পারে একজনকে পেলাম না গুরুবর্গকে ছাড়া গুরুবর্গ তো আর নিত্য পার্শ্ব পেলাম না দুঃখের সঙ্গে আমি যে যে কথা বলবার জন্য এসছিলাম সেগুলো আমার আর বলা হলো না কিন্তু কেন নেওয়ার মতো লোক নাই আমার সঙ্গে থাকেন বাড়ি থেকে আসার পর আমি কিন্তু সেও আমার কথা গ্রহণ করে না আমি জানি নাটক করছে অভিনয় করে আমিও তাদেরকে ঠকাই কত আমাকে ঠকাবে তুই আমাকে ঠকাবি আর দেখ তার কোটি গুণ তুই ঠকে যাবি আমিও বোবার মতো থাকি বোকার মতো জেনেও জানি না কিছু সবই জানি কি কি করছে কিচ্ছু বলিনি সব জানি নিজের অধপতন নিজে করছে বললে শুনবে না আমি আমার কাজটা যেটুকু আমি যেটুকু করছি এই যে টুকু হরিকথা এই যে গ্রন্থ আদি করছি দিন রাত এটা আমি করতে পারবো না খালি সংঘর্ষ লেগে যাবে আমি কিচ্ছু বলি না ওই জন্য চুপচাপ বরঞ্চ দূরে থেকে এইগুলো কাজগুলো চালিয়ে যা অন্তত কিছু জীব তো রক্ষা পাবে অবশ্যই আমার জীবনে কখনো বৃথা যাবে না আমার এই রক্ত জলকা পরিশ্রম কখনো বৃথা মরবার আগে কেউ না কেউ এই আগুন জ্বালাবি জ্বালাবে আধ্যাত্ম আগুন কেউ না কেউ বললাম অনেক ব্যক্তি থাকবে পরিশ্রম কখনো বৃথা যাবে না যাই হোক মহাবিষ্ণু খালি ইক্ষণ করেন তাকান আর বিষয় তাহলে মহাবিষ্ণুর ইক্ষণের দ্বারা জগৎ সৃষ্টি হয় আর উপাদান কারণ উপাদান কারণ হলো অদ্বৈত গোসাই যাদেরকে মহাবিষ্ণু বলা হয় মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়াস তিনিও মহাবিষ্ণু কিন্তু সদাশিব রূপে রয়েছেন তিনি প্রকৃতির উপাদানগুলো সাপ্লাই করছেন প্রকৃতি বাস্তবিক পক্ষে প্রকৃতিকে জড়রূপা বলা হয়েছে চৈতন্য চৈতন্য ব্যাখ্যা বলছে প্রকৃতির বাস্তবিক কিছু করার নেই এটা ছায়া প্রকৃতি তো হ্যাঁ তাহলে ইক্ষণ কর্তা ইক্ষণের দ্বারা হয় আর জগতে যে সমস্ত উপকরণগুলো আমরা আলোচনা করেছিলাম যার দ্বারা এই জগতে ইচ্ছে এই যে বিভিন্ন কার্যকলাপ চলছে এই কার্যকলাপগুলো কি করে চলছে কার্যকলাপগুলো চলার জন্য যেসব ম্যাটারগুলো যেসব বিষয়গুলো আমাদের সম্মুখে এসছে সেই সব বিষয়গুলো আমি বিগত কদিনে অল্প অল্প বলেছিলাম সেটা কি পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় অন্তঃকরণের কথা আলোচনা করেছিলাম তার সঙ্গে অন্তঃকরণের মানে মনও তার মধ্যে একটা আছে তার সঙ্গে আলোচনা করেছিলাম যে পঞ্চমহাভূত পঞ্চতন্মাত্র জীবগণ সব রয়েছে এই সব ম্যাটারগুলো সব আমি একে একে আলোচনা করেছিলাম শতরজ তমগুণ রয়েছে এ তিনটে তার সঙ্গে মন অন্তঃকরণ যেটাকে বলি সেটা রয়েছে সব বিচার করলে চব্বিশটা তত্ত্ব কেউ কেউ ছাব্বিশটা তত্ত্ব আবার ম্যাক্সিমাম বিচার করলে আঠাশটা তত্ত্ব আঠাশ তত্ত্বের কথা আমি বিজ্ঞান ভিত্তিকভাবে আলোচনা করেছিলাম এখন আমার কথা হল কপিলজি মহারাজের বক্তব্যটা কি তিনি কি বলতে চান কপিলজি মহারাজের আলটিমেট কি বলতে চান তিনি কপিলজি মহারাজ বলতে চান যেসব এলিমেন্টগুলো দিয়ে যেসব এলিমেন্টগুলো দিয়ে জগৎ গঠিত হয়েছে যেসব এলিমেন্টগুলো দিয়ে ব্যক্ত এবং অব্যক্ত কেন তন্মাত্রকে তো স্পর্শ সুখ এটা আবার কী সুখ হ্যাঁ স্পর্শ সুখ হাতি হস্তিনী একটা হস্তিনীকে লেলিয়ে দেয় দিয়ে হাতিগুলো ওই হস্তিনীর পেছনে দৌড়ায় এদিকে শিকারি কি করে শিকারি এদিকে বড় গর্ত করে রাখে হস্তিনীটাকে শেখানো আছে হ্যাঁ তুই এই দিক দিয়ে ঘুরে চলে যাবি আর হাতিগুলো তোকে ধরার জন্য বলে সোজাসুজি দৌড়াবে বলে ও ঘুরে গেছে ধরার সময় গর্তের মধ্যে পড়ে যাবে গিয়ে আটকে পড়বে তাকে ধরে নিয়ে চলে আসবে তাহলে এত বড় হাতি তার এত বল সে অনায়াসে মায়ার ফাঁদে পড়ে যাচ্ছে স্পর্শ সুখ জগতে কেউ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই তন্মাত্রের উপভোগের যে বিষয়গুলো এই জগতে বিদ্যমান রয়েছে যেটা সম্বন্ধে আমি বলেছিলাম প্রকৃতি আপনাদের সামনে যেমন ফুলসজ্জে ডালি সাজায় না তত্ত্ব সাজায় এরকম সাজিয়ে আপনাদের সামনে ধরে রয়েছে যার যেটা খুশি যে যেটা লোভ পাবে সেটাকে নেবে এবং পতিত হয় বোঝা গেল কি বললাম ফুলসজ্জায় যেমন তত্ত্ব সাজানো হয় সেই রকম প্রকৃতি দেবী সুন্দর ডালি সাজিয়ে বসে রয়েছে এইসব তোদের সামনে রইল কি কি নিবিক নিয়ে ভোগ কর কিন্তু ওই সব ভোগের বস্তুগুলো যে যে গ্রহণ করবে সেই পতিত হবে আর যে নির্লিপ্তভাবে ভোগ করার নির্লিপ্তভাবে ভোগ যেটা গীতায় আছে নির্লিপ্ত মানে ওইটা ভোগ করছে ভোগ কিন্তু ভোগ বাস্তবিক করছে না তার মন নেই ভোগে এরকমভাবে নির্লিপ্তভাবে যারা সংসার জীবন করবেন তারা ছাড়া আর বাকি কেউ বাঁচবেন না বোঝা গেল যারা নির্লিপ্তভাবে অর্থাৎ ভোগের উপকরণ চারিদিকে রয়েছে ভগবান কোথায় যাব এই সংসারে রয়েছি কিন্তু এসব বিষয় আমার মন নেই আমার একমাত্র বিষয় রহ পরমাত্মা বস্তুতে ভগবানেতে আমার মতি যেটা সম্বন্ধে গীতাতে পরিষ্কার বলেছে পরিষ্কার বলে দিয়েছেন রসবার্যম পার্শ্ব পরম দৃষ্টান অনিবর্তন্তে উৎকৃষ্ট বস্তু লাভ করলে পরে নিকৃষ্ট বস্তুর প্রতি লোভ স্বাভাবিকভাবেই চলে যায় কেউ যদি এতদিন চিটগুড় খেয়ে থাকেন পরবর্তীকালে থেকে যদি মধুর আস্বাদন পান সে আর কোনোদিন চিটাগুর খাবে না সেই জন্য গীতাতে বিজ্ঞানভিত্তিক বলে বলা আছে যে যারা এই সব উচ্চ বস্তুর অনুসন্ধান পেয়েছেন রসবর্জম রসপাশ্য পরম দৃষ্টান্ন নিবর্তন্তে হ্যাঁ বলছেন যে রস নিয়ে জগৎ ব্যস্ত হয়ে পড়ে রয়েছে যে রস রসের মধ্যেই তো রয়েছে রসবৈশ্য ভগবান অন্যায় ব্যতিরিকভাবে এই জগতে রস বিস্তার করেছেন অপ্রাকৃতিক জগতে অপ্রাকৃত রস প্রাকৃতিক জগতে প্রাকৃত রস এনি হাও রস আমার দরকার রস না হলে বাঁচতে পারবে না এই রস রসের ডেফিনেশন আমি জানিয়েছিলাম আর রস অন্যায় ব্যতিরিকভাবে ভগবান ছাড়া কোথাও থেকে এই রস আসছে না যারাই এই ব্যতিরেক রস জগতের এই রসকে আস্বাদন করবেন তারা বুঝতে পারছেন এটা রসের একটা হেয় প্রতিফলন